রমজান মাসের ইবাদতের মাধ্যমে সব গোনা মাফ করা হয় শির গোনা মাফ করা হয় কিনা মানে শির মাফ জি শিরিক থেকে ক্ষমা পাওয়ার জন্য ষড়যন্ত্রের তবা করা এবং শিরিক বর্জন করা ব্যতীত অন্যান্য গুণা আছে আল্লাহ তালা আল্লাহ তালা ইচ্ছা তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দেবেন কিন্তু সিঁড়ি গুণাকে শিক্ষের সিঁড়ি গুণা থেকে অবশ্যই তবা করতে হবে তবা না করে তারা ক্ষমা করবেন না আর রমজান মাসে অর্থাৎ সব আমলের মাধ্যমে যে কোনো সৎ আমলের মাধ্যমে রমজান মাসের কিয়ামি হোক অন্য যে কোনো সৎ আমল হোক এর মাধ্যমে যে সমস্ত গুণা মাফ হয় সেগুলো হচ্ছে আর বলেছেন সজিরা গুণা যেগুলো সব আমলের মাধ্যমে ভালো কাজ করলে খারাপ কাজগুলো আপনারা ক্ষমা করে দেন গুণাগুলো ক্ষমা করে দেন এখানে সজিরা কোনো উদ্দেশ্য এটি গ্রহণযোগ্য কথা যদিও ওখানে সজিরা সজিরা পার্থক্য করা হয়নি এই জন্য আমাদের ট্রেনে আমি বলছেন সকল প্রকার গুণাই না হয়ে যায় তবে সেরে ব্যতীত সেরে কোনো জন্য অবশ্যই দল করতে হবে তবা না করলে আল্লাহ রাবুল আলমী সেরে গুণাকে ক্ষমা করবেন না কারণ এটি অত্যন্ত ভয়াবহ না এবং অত্যন্ত মারাত্মক না সেখান থেকে সুন্দর চলে যাবে অথবা সুন্নতের গুরুত্ব কমে যাবে বেদাতি আমলের কারণে বেদাতি এবাদতের কারণে সুন্দর উঠে যাবে অথবা সুন্দরের গুরুত্ব কমে যাবে পাঁচ নামাজের পরে রবিচন্দ্র কি বলতেন কিংবা আত্মার কি বলতা তাকে কি বলতেন আল্লাহ সালাম তারপরে কি বলতেন এইভাবে অনেক দোয়া সুরা এখলাস সুরা নাস সুরা ফলাস আয়াতুল কুরসি তাই না আল্লাহ আকবর তেস্তিরবার সুবহান তেস্তিরবার রহমান তেস্তিরবার আল্লাহ আকবর তেস্তিরবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু একবার কত হলো 100 বার এইভাবে যে পাঠ করবে প্রত্যেক খরচ নামাজের পরে তার গুণাগুলি আমাদের পরিবেশনা করতেন কিন্তু আমাদের দেশে এক দেড় মিনিটের সম্মিলিত ওনাদের কারণে এই চুনতি আমাদের করা হচ্ছে না হচ্ছে না এই চুনতি আমাদের কি হলো বিলুপ্ত হয়ে গেল কি কারণ বিলুপ্ত হয়ে গেল বেদাতের কারণে খুব গবেষণা হচ্ছে বেদাতের কারণে হয় সুন্নতি যাবে না সুন্নতের গুরুত্বই কমে যাবে তাই না আজকে সর্বদাতে বেলা পালন করার কারণে সর্বদের গুরুত্ব কমছে না বাড়ছে কমে গেছে বিদায় হয়ে গেছে সুতরাং এখানে প্রশ্ন করা হয় যে সে কি ব্যাপার তিনি প্রশ্ন ছিল খাবার জন্য সাতাশ তারিখে নির্ধারণ করা সাতাশ তারিখে নির্ধারণ করার কারণে বাকি আপনি গুরুত্বপূর্ণ হলো অথবা একেবারে কেড়ে গেছে বিরুদ্ধ সুতরাং আমাদের কি করতে হবে রমজানের শেষ দশকের রাতের মধ্যে লাইলাম জন্য তাই কি হবে রমজানের শেষ থেকে বেরোই হবে রমজানের শেষ দিন কি করতেন উদ্দেশ্য কি লাইলাতুল করা আর আমাদের দেশের লোকেরা ওই এক রাত থেকে বেঁচে যে আলোচনা করবেন একটা মাসে শুক্রবারে রোজা রাখা যাবে কিনা শুধু শুক্রবার শুধু শ্রাবণ মাস না যে কোনো মাসে রমজান ছাড়া যে কোনো মাসে শুধু শুক্রবারে ঘাত করে নেওয়া রোজার জন্য অপছন্দ ঠিক সেই জন্য সারা মাসে ওটা অপছন্দনীয় অন্য মাসে কিন্তু যেই ব্যক্তি নিয়মিত নকল রোজা রাখে নিয়মিত নকল রোজা মানে যেমন আল্লাহ রসুল সাল্লাম নকল রোজা রাখতেন প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহ হিসাবে আর চাঁদের তারিখ হিসাবে আইয়ামের দিন বলা হয় আরবিতে সেটা হচ্ছে তেরো চোদ্দ ও পনেরো তারিখ তেরো চোদ্দ ও পনেরো তারিখে আল্লাহ রসুল সাল্লাহ রোজা আসবে এটা নকল রোজা এই নকল রোজা আসার সময় যদি কারো শুক্রবার চলে আসে তাহলে কোনো সময় কিন্তু ও নিজেই শুক্রবার ধরে নিচ্ছে যে আগামী শুক্রবার আমি রোজা রাখবো কারণ শুক্রবারটা শুক্রবার নামাজ আছে এটা গুরুত্বপূর্ণ দিন অবস্থ তাহলে সেটা আমরা মহরমে দুইটি রোজা রাখবো নাকি তিনটি এই তিনটি রোজা রাখা যাবে কিনা মহরম মাসের রোজার সম্পর্কে ওলামায় কাম তিনটি স্তরের কথা বলেছেন শর্টকাটে বলা যেতে পারে আল্লাহ রসুল সাল্লাহ তিনি যে মহরম না আসুরা বজায় রেখেছেন সেটা দশ তারিখেই আছে শুধু দশ তারিখ তাই দশ তারিখে রাখা একটাই আল্লাহ রসুল সাল্লাহ মৃত্যুর পূর্বে দশ তারিখের পর বলেছিলেন যে আমি আগামীতে বেঁচে থাকলে লাস্ট মান্নাটা আসে নবম তারিখ যা রাখবো আল্লাহ রসুল সাল্লামের এই ইচ্ছা করাটা অসুন্দর তাই কোনো ব্যক্তি নয় ও দশ তারিখের রোজা রাখবে এটাও কি যায় অনেকের মধ্যে নয় দশ ও এগারো এই তিন তারিখেও রোজা রাখা ভালো মোট কথা হলো যে তিনটি যায় শুধু দশ নয় দশ নয় দশ এগারো এবার একটা সে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভঙ্গ হবে কি রোজা অবস্থা যদি দিনের বেলা হয় তাহলে রোজা হবে না কারণ এটি তো ইচ্ছা ইচ্ছা কিন্তু আমি করে দেবেন বলেন যে আমার উন্নতে উন্নতে গুরুত্ব পোষণ করে ফেলেন অথবা অর্থাৎ ঘুমন্ত অবস্থায় কলম উঠিয়ে হয় থেকে যেটা হয় এটা কোনো অপরাধ না দুষ্কৃতি দেখা হয় না আপনারা ক্ষমা করে দিয়েছেন সেই হিসাবে ঘুমন্ত অবস্থায় আপনি যদি কাউকে প্রকাশ করেন এটা কোনো পাপ হবে না তাই না ঘুমন্ত অবস্থায় যদি আপনি রোজা দিনে চলে এখন হাত করে উঠে তাহলে কোনো ক্ষতি হবে না এমনকি সম্প্রতির সঙ্গে বেশি পথ রেখে দাও এতে কোনো ক্ষতি হবে না শুধুমাত্র ইচ্ছাকৃত ভাবে রোজা উপকারী বিষয়গুলো পরে ইচ্ছাকৃতভাবে করলে হ্যাঁ, তখন এগুলো ভঙ্গ হয়ে যাবে পূর্বশত পান করলে মন্ত্র মশায় পান করলে এগুলো ক্ষতি হবে না রোজা ভাঙবে না রোজার কোনো ক্ষতি হবে না এই সম্পর্ক ক্ষতি হবে না এটা শুনলেন কিন্তু নিজের দোষে যদি আবার কেউ করে তাহলে সমস্যা নিজের দোষ আজকালে অনেক মানুষ গোলমাল কিছু দেখে গোলমাল কিছু করে অর্থাৎ নিজ সহিচ্ছায় যদি তারা কেউ মৃত্যুপাত ঘটায় তাহলে তার রোজা ভঙ্গ হয় কিন্তু শুয়ে আছে স্বপ্নদর্শ হয়েছে সমস্যা সেটা একটা সংবাদ এসেছে শেখ আহমেদকে সংবাদ পড়লাম মুসলিম আর আপনি মুসলিম হতে চাই তারপরে আমার মনে একটু ভালো লেগেছে বাট অনেক খারাপও লেগেছে খারাপ লাগার কারণ হলো সারা জীবন বদমাসি করে শেষ বয়সে মুসলিম হতে চায় এখন প্রশ্ন হলো এরকম মন খারাপ করা কি উচিত এই সংবাদ শুনেছেন আমরা শুনিনি এখন সংবাদ চতুর্থ তো কেন কেউ যদি মুসলমান হতে চায় পাপ কাজ করে গুণা করে তাহলে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেবেন ইন্দামাল আমারও সবাই একজন মানুষ সারা জীবন গুণা করেছে পাপ কাজ করেছে ইসলাম গ্রহণ করলে তার দুধের সমস্ত গুণা তারা ক্ষমা করে দেবে এরকম কিন্তু সাহায্যের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখেন ইসলাম গ্রহণ জন্য তারা মুসলিম ছিলেন আল্লাহ সাথে শরীর করেছেন কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সমস্ত গুণা তারা ক্ষমা করে দিন আর ইসলাম একজন কুমার ইসলাম আহ, পূর্বের জীবনের যত অপরাধ বান্দা করে থাকে ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তারা সেটাকে ক্ষমা করে দেন আল্লাহ তারা বলছেন তোমার অনেক জায়গায় তবা করার আহ্বান দিয়েছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا যে হে আমার বান্দারা যাতে জুলুম করেছ তোমরা তওবা করো আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ করো না আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন না কেন ইসলামের দিচ্ছে করে আল্লাহ তালা করে মানুষের পাপ গুণা যতই বড় হোক না কেন আল্লাহর দয়া তাতে অনেক বড় মানুষের অপরাধ যতই বড় হোক না কেন আল্লাহর ক্ষমা এবং রহমত অনেক বিশাল সুতরাং অনেক মানুষ তবা করে না এই ভয়ে যে আমি এত পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন এরকম জায়গা অনেক সময় অন্তর শঙ্কিত হয়ে যায় এবং যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে যে বলে এত গুণাল্লাহ ক্ষমা করবে না বরং আল্লাহ আমাকে ভালো জানা উচিত আল্লাহ রহমতের প্রতি বিশাল অন্তরের ব্যাপক তর্ক করা উচিত সেই ব্যাপারে থেকে ঘটনা হয়েছে যে বলি ইসরায়েলের একটা নিরানব্বইটা মানুষ খুন করেছে কথা মানুষ নিরানব্বইটা মানুষ খুন করার পরে সে তবা করার জন্য উদ্যোগী হইল তবা করার জন্য প্রস্তুত হয়ে গেল এবং মানুষকে বিচার করা শুরু লোকেরা একটা মূর্খ মানুষের দিকে দেখে আগে বলতেছেন দিকে দেখে এবং করবে সবাই জানে কারণ তার আমল বলো লেবার ধরো আমার সবাই করতে লোকটা একটা সমাধান দিতে পারবে তাই কি করবে সেখানে গেল যে জিজ্ঞাসা করলো যে আমি নিরানব্বই জন ফোন করেছি এখন তবা করতে চাই আমার জন্য কোনো তবা আছে কি সেই ধরনের কোনো সব না তো ফোন করে তো তোমাকে কি আলোচনা করবে করবেন বা তোমাকে আল্লাহ ক্ষমা ক্ষমা তো কি করলো ওই আবেগ করে ফোন করলো হয়ে গেল তারপর আবার সেই লোক তবা করে দিল অস্থির হয়ে গেল একজন আনন্দের কাছে গিয়ে বললো যে আমি তো এই আমার ঘটনা আমি এর সাথে ফোন করেছি একজন যথেষ্ট বুঝতে পেরেছি এখন কি আমাদের উপর দম আছে তখন সে আগে বলবে অবশ্যই তোমার দম আছে তোমার মাঝে এমন তোমার সবার মাঝে কোনো অন্তরায় নেই তুমি তো তোমার কবুল করবেন যাই হোক ঘটনা একটু লম্বা পরেও হয়তো আপনাকে ট্রেন নাই বলে দিচ্ছি তো এই চাকরিতে যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে গেল ফেরত আসলো রহমতের আলাদা ফেরত আদম ফেরতা অনেক ফোন করেছে জানা রইব রহমতের ফেরতা বলছে তো তবা যাচ্ছে আদম থেকে আল্লাহ রহমতের নিয়ে যেত তারপরে আরেকজনকে আল্লাহ পাঠিয়ে পাচার করার জন্য তিনি এসে পাচার করলেন উপর দিকের জমিন মাপা হোক জমি কম হবে তাকে ওই নিয়ে হবে ওই সাথে মিলিয়ে দেওয়া হবে এই দিকে যাচ্ছিল ভালো দিকে ওই দিকে মাত্র বর্তমান জায়গা কম্বল এবং একটা নেতাকে রহমতের ফেরেস্তারায় নিয়ে গেল মহান আল্লাহ যাই হোক আল্লাহ রহমতের মাঝে এবং তবর মাঝে কোনো অংশ নেই মাফ করে দেবেন আছে বছরের দুর্গ আছে তাদেরকে এবং তারা আপনার মন খারাপ না সে তবা করুন এটি যে কোনো যদি তাহলে আপনি খুশি এত এত সংবাদ মানুষ তৈরি করছে আর ইন্টারনেট আর ফেসবুকে দিচ্ছে যে ওর কোনো শেষ নেই হঠাৎ করে একটু শুনলাম ভারতের অমুক ক্যাপ্টেন ক্রিকেটার ক্লাব আর আলোচনার মতো মানুষ অমুক বলে মানে হিরো বা হিরোইন হবের মতো মানুষ তারপরে অমুক জায়গায় কোন কৃষক এগুলা পপ গায়ক অমুক তমুকের মতো মানুষ আর যদি খোঁজাখুঁজি করেন তাহলে দেখবেন যে ওই সংবাদটা ভুয়া মিথ্যা সংবাদ তো এগুলা এই সংবাদগুলো একটু চেক করা দরকার যাচাই চেক করা দরকার একবার প্রশ্ন করেছেন অজু করার সময় বদার মাসে করা যায় না না যায় ভাই আল্লাহ তালা অজু করার নিয়মটি কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ তালা অজু করার নিয়মটি কোরআনে বর্ণনা করেছেন সুরামায় আল্লাহ তালা বলছেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم হে মমিনা যখন নামাজে দাঁড়াবে তো অজু করে নেবে মু- নিজের মুখমণ্ডলকে ধৌত করে নেবে নিজের হাত দুটোকে পুরুষ পর্যন্ত ধৌত করে নেবে এবং নিজের মাথার মাথা করবে আল্লাহ বলছেন নিজের মাথার মাথা করবে এটা বলছেন না যে নিজের মাথা নিজের মাথা এবং নিজের গর্দানের মাথা করবে তাই গোরদারের মাথা নেই কোরআনে আল্লাহ তালা এটি ক্লিয়ার করছেন আল্লাহ রসুল সাল্লামের হাদিসগুলিতে দেখা আছে তিনি মাথা করতেন শুরু করতেন এখান থেকে শেষ করতেন নিজের বর্তমান পর্যন্ত যেখানে চুল থাকতো সেখানে থেকে নিয়ে আবার ফিরে নিয়ে আসতেন এটাই মাথা করার নিয়ম এটাই সহি হতে পারে বর্তমানের মাথা সম্পর্কে কোন সাহাবির আমল তবু আবার হাদিসের সনদ সহি কি সহি নয় এরকম করে একটা কোনো জিনিস পাওয়া গেছে আর সেখান থেকে আমল আবিষ্কার হয়েছে মানুষ করতে গেছে কিন্তু এটা সঠিক আমার না আমরা প্রায় শেষ করবো একটি প্রশ্ন প্রায় অনেকেই করেছে একটা লাস্ট প্রশ্ন শেখের মুখে শুনে নিই সেটা হচ্ছে যে জনাব আপনি বলেছেন তারাবের নামাজ এগারো রাখাত মক্কা মদিনা বিশ কাজ করে এই বিষয়টা দুই তিনজন করেছেন মানে মক্কা মদিনা বিশ কাজ হয় আর অন্য জায়গায় আট রাখাত হয় আমাদের দেশে অনেক জায়গায় বিশ কাজ হয় তাহলে এই বিষয়টি মোটামুটি কি একটা সমাধান হতে পারে জি এই বিষয়ে আমি বলব সংক্ষেপে তারপর সেই কাজের বলবেন আসলে এই কথা উত্তর আমরা এই প্রশ্নের উত্তর আমরা এক কথা দিতে পারি না এটা অনেক একটু বিরোধিতা দিতে পারে প্রশ্ন আমরা করে থাকি যারা এই প্রশ্নটি করে যারা এই প্রশ্নটি করে বিশ টাকা যারা আদায় করে এবং তারা মক্কা মদিনাকে ধরে হিসেবে পেশ করার চেষ্টা করে তো এখানে প্রথমে যে কথাটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আসলে সহি হাদিসে যেটা রয়েছে সেটা কিন্তু এগারো টাকা যেটা আপনারা শুনলেন ওখানে মুসলিমারি নবী সাল্লাম এগারো টাকার বেশি তারা নামাজ পড়তেন না এটা একটি হাদিস বুখারি হাদিস মুসলিমদের হাদিস এবং নবী সাল্লাম এটি করতেন এবং উমর রাজ্লাহ এগারো টাকাটি কোরআনে করা তারাও কিন্তু আসলে যখন অন্য স্থানে যান বা নিজ বাড়িতে নিজ মহল্লায় নিজ যান তখন কিন্তু তারা এগারো এর মধ্যে আমাদের কাছে নির্ভর নির্ভর বিশ্বস্ত সূত্রে প্রশ্ন পেয়েছে যে তারা নিজের মহল্লাতে নিজের দেশে আট টাকা টাকা লাভ করেন এবং যে সমস্ত বাচ্চাদের পিছনে নামাজ করেছেন তা আমাদের কাছে এসে দিয়েছেন এবং তাদের মধ্যে শোনা বা তার এখানে আট টাকা এটি হচ্ছে মুসলমানের শূন্য সুতরাং প্রথমত আমরা সেদিকে তাকাবো না যে বক্তাবতীরা ইমাম একটি শূন্যতে আমল প্রচারণ আদায় করলেন প্রচার করলেন তাকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নবী প্রচারণের এমনকি আপনি সমস্ত সৌদি দেখেন সমস্ত মসজিদে দেখা দেখা সহ এক সুতরাং এখানে এই সিদ্ধান্ত যে আসলে শূন্য এগারো কিন্তু মহাত্মা মদিনাতে কেন বিশ্বাস করবো ঠিক আছে সে ব্যাপারে তারা একটু কথা আলোচনা করবো বলতে চেষ্টা করি বলার চেষ্টা করি সেটি হচ্ছে মহাত্মা মদিনাতে সারা মুসলিম বিশ্বের কেন্দ্র সারা দুনিয়ার সকল স্থান থেকে মুসলমানরা সেখানে যাওয়ার পর শরীর সেখানে আছে শহীদের মানুষ আছে বিভিন্ন মাধ্যমের মানুষ নানা মাধ্যমের লোকেরা আছে এমনকি মালিক হিসাবে সকল মাধ্যমের লোকেরা সেখানে একত্রিত হয় সুতরাং তাদেরকে সকলের মনকে সকলের মনের দিকে সকলের বিশ্বাস চাহিদা ইত্যাদি খেয়াল করে তারা করার নির্দেশ দিয়েছেন যে নির্দেশ সেটা সে অনুযায়ী মকমদের ইমামগণ মক্কামদিনাতে আদায় করে থাকেন তো এখানে একই করতে যে মক্কামদিনা ইমাম শুধু বিশ্লাকাতি করেন না সেখানে আরো নামাজ আদায় করা হয় শেষের দিকে আরো তারা দশ টাকা কেমন দাবি করে আপনারা আমার মাসের মক্কা কাটিয়েছেন সেদিকে হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন যে সেখানে দেখা যাচ্ছে তেত্রিশ টাকা করা হয় কথা তেত্রিশ টাকা প্রথমে বিশ টাকার দাঁড়াবি এক তিন টাকা পেত তারপরে আমার শেষ রাত্রে কত দশ কতই তেত্রিশ টাকা তাহলে যারা বলে মোটামুটি না তাদের কথা বলুন তো আমাদের মাঝে তেত্রিশ টাকা তদন্ত করা হয় কিন্তু আমাদের দেখি তারা তেত্রিশ টাকা করেন করেন না কাকে দান হওয়ার মতো আধা ঘন্টা পনেরো ঘন্টা কি হয়ে যায় বেতন সহ তিরিশ টাকার নামাজ শেষ হয়ে যায় যেটা আমরা বলেছি আপনারা করেছেন আপনারা দেখেছেন যে এত সংক্ষিপ্তভাবে দ্রুত গতিতে দেখা যাবে চার মাস আপনি এটা রুখবে তার রুখে থেকে উঠে সুন্দর যাত্রা আমি যেটা বললাম এক যে আপনাকে বহু সম্পর্কে তো পবিত্র সম্পর্কে মক্কা টাকার ঘর বা তেত্রিশ টাকার ঘর সেটা আপনার দেখার বিষয় নয় আপনি কিন্তু যেটা বললাম সকল বিশ্বের হিসাবে এই প্রচারের বার্তা না রেখে সেখানে ইমামগঞ্জ বিশ টাকার পরে তা আবার বিভিন্ন নিয়মের মাধ্যমে প্রথমে একজন দর্শক করে চলে যায় আবার একজন আসেন তেরো দর্শক করা দুইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশেও অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম হয় না তারপর আরেকটি কথা এখানে বিশেষভাবে আমি জুড়ে আমি বলে দিব তারা কি সেটা পক্ষে মক্কামুল ইমামগণ বুকে হাত বেঁধে নামাজ করেন তারা কি সেটা করেন মক্কামুল ইমামগণ বলেন ইস্তাউ তাও কাদা দুটা পায়ে পাও না দাও এটা কি আমাদের ইমামগণ তা কি করেন করেন একাউন্ট কিভাবে দেন সেটা কি শুরু করেন তাদের আকিদার খবর নাই যা এদের কি বলা যাবে সুবিধা আপনাদেরকে আটকা করে আসলে তাদের সত্য গ্রহণ করতে চায় বিশ টাকা যদি সত্য মনে করে তাহলে বাকি আমার সত্য মনে করতে কেন সুতরাং তাদের কষ্টের ভিতরে করা করতে পারে যদি তাহলে আমি যেখানে বললাম যেমন কমিটি নিজেরাই আট টাকা পড়ায় পক্ষে নিজ গিয়ে এবং পৃথিবীর অন্যান্য গিয়েও তারা বিশ টাকা পড়ান আশা করি পড়ান জি আমি আপনাদের একাধিক ভাই প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করলাম আমি বলছি এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন দিয়ে থাকি আর তাই আপনাদের কি মহাত্মা আমাদের আলোচনা পাঠাবেন বা আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবেন এইটা এইটার উপরে আসলে তখন যেটা বললেন যে আবাদতগুলো নির্দিষ্ট আকারে এখানে মোকামদিনে যদি রাষ্ট্রীয় আদেশের কারণে এটা বাড়তি হয়ে যাচ্ছে না এবং ওখানেও তো দেখা যায় আপনার যে বললেন তারাবির নামাজটা আমাদের নিজেদের সাথে তুলনা করতে হবে ওখানে চব্বিশ টাকার পরে ইয়েটা তারা কেমন লাগে এখানে এইটার উপরে তো আসলে আসলে ওই মা প্রশ্ন করলেন যে ইবাদতের ক্ষেত্রে তো ভাড়া কমা যাবে না যেটা আমরা শুনলাম তাহলে এখানে যদি আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষ থেকে তারা নিজের সহ এগারো রাখা প্রমাণিত হয় মানে আট রাখা দাঁড়াবি এবং তিন রাখাত বিলেন তাহলে বেশি করাটা কেমন যুক্তি সম্ভব আসলে এবাদতের সংখ্যা মানে রাখার সংখ্যা যে এখানে বেশি হচ্ছে সেটা যায় এই কারণে যায় যে নফল নামাজ যেটা যেটা কি নফল নামাজ সেই নফল নামাজ মানুষ বেশি করে পড়তে পারে যদি ফরজ নামাজ হতো তাহলে তার সংখ্যা কখনোই কম বেশি করা হ্যাঁ। যাবে তাই তারাবির নামাজটা নকল নামাজ বা ফরজ নামাজ নকল নামাজ সেই কারণে সেটা বাড়তি করা যায় তো একটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাস নামাজ সালাতুল্লাইলে মাসনা মাসনা মাস নামাজ না রাতের নামাজ দুই দুই রাখা করে ফায়দা আকাশে আমাদের মাসুবহা যদি তোমাদের মধ্যে এরকম কেউ দুই দুই রাখাত করে নামাজ পড়ে রাতের নামাজ পড়ে কি বুঝায় রাতের নামাজ মানে এই তাহাজুদের নামাজ যেটাকে সাহায্য বলা হচ্ছে ওটাকে কেয়ামে লাইল বলা হয় কেয়ামুল লাইল রাতে কেয়াম করা মানে রাতে লম্বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া সেই কথাটাকে আল্লাহ রসুল রমজানের সম্পর্কে বলছে মান কাম আর আমাদান যে ব্যক্তি রমজান মাসে ক্যাম করবে মানে একটা হলো অন্যান্য মাসে ক্যাম করবে আর একটা হলো রমজান মাসে ক্যাম করবে দুটি একই জিনিস তো বলছেন যে এই ক্যাম বা এই রাতের নামাজ সেটা দুটি দুই রাখাত করে মানুষ পড়বে বলছেন মানে যে দুই দুই রাখাত করে এতখানে পড়ে থেমে যাবে দুটি দুই রাখাত করে পড়বে যতখানে তার ইচ্ছা হবে এই দলিলটির উপর ভিত্তি করে বলা যায় যদি কেউ আট রাখাতের বেশি পড়তে চায় তাহলে সে পড়তে পারে সেই কারণে এখানে বেশি করাটা মানে অপ্রমাণিত নয় দলিল বিহীন নয় বরং দলিল নিয়ে সেটা করা এ সম্পর্কে দু একটি কথা আমি সংযোগ করছি মাত্র সেটা এক নম্বর হলো এই যে বিষয়টার রহস্যটা কি কেন বেশি এত করলাম এই বিশ টাকা আর আট টাকা কেন বেশি এত করলাম এতে কোন সন্দেহ নেই যেমন হাজিতে ওখানে শরীফের হাজুতে শুনলেন আয়সারদি আল্লাহ তালা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাল্লাম কখনোই রমজান বা রমজান ছাড়া অন্য সময় এগারো রাখাতের বেশি রাতে নামাজ পড়তে তাহলে এখন কি আর কিছু বলার আছে আল্লাহ রসুলের স্ত্রী আল্লাহ রসুল বাড়িতে কি করেন না করেন তিনি খবর দিচ্ছেন হাদিসটি বোখারি সরকারের এরকম নয় যে বলে একটি হাদিস তাহলে তো আর কিছুই বলার নেই কিন্তু তা সত্ত্বেও এই কথা দিকে ডাউন করা বা ধামা চাপা দেওয়ার পিছনে কারণ কি আর বিশ রাখাতকেই প্রাধান্য দেওয়ার কারণ কি কারণ হলো ভাই সোজা কথা আমার মাধাব হানাফি হানাফি মাধাব আমাদের দেশে অধিকাংশ স্থানে যে মাধাব ফলো করা হয় সেটা একটা আলাদা জিনিস গেল কিন্তু যে মাধাব ফলো করা হয় সেটা অধিকাংশই হচ্ছে হানাফি মাধাব ফলো করে হানাফি মাধাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার সাথীগণ তার শিষ্যগণ তারাবের নামাজকে বিশ রাখাতেই যখন বিশ করেছেন তখন আমাদের দেশের এটা একটা বড় সমস্যা রোগ বিধি যে মাধাবে যে কথাটা আছে সেই কথাটি কোনো মতেই মানিকাল করা যাবে না তাতে দলিল প্রমাণ আশেপাশে যাই মন তাই আছে বলবে কেন এরকম করেন তারা মনে করে যে আমাদের ইমামই বেশি বুঝতো তাই এরকম করে কিন্তু ইমাম সাহেব বেশি বুঝতেন এই কথাই আমরা এরকম জাহেজ করতে লাগি তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাড়া অন্যান্য ইমামের লোকেরাই কথা বলতে পারে যে আমাদের ইমাম দেখি বুঝছে তাই আমার করছে তাহলে ওদের কথা নেওয়া যাচ্ছে এমনকি কেউ যদি কাদিয়ানিও হয় আবার যদি বলে না আমার কাদিয়ানের ইমাম বেশি বুঝে তাহলে ওকে আপনি বলতে পারবেন ভাই আপনি তুমি দশ বছর দশ বছর কারণ ওরা ইমাম বেশি বুঝে কারো ইমাম কি কোনো বুঝে নাই তো ভাই এই ইমাম আর বুঝাবুঝিতে গেলে এরকম সমস্যা আসবে নটের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে এই কথাই এসেছে ক্লিয়ারলি যে তিনি এটা রাখাত করতেন বিদ্যুৎ সরম তবে যেহেতু নকল নামাজ মানুষ কোনো সময় যদি একটু বাড়িয়ে দেয় মানে আপনি এগারো রাখাত সবসময় পড়ছেন কোনদিন আপনি এগারো রাখাতের জায়গায় দু রেখাত আরো বেশি নকল পড়লেন মানে দশ রেখাতেই নকল পড়লেন তাহলে তাকে বেদাহাতি বলা যাবে না বেদাহাতি কাজ করেছে এটা বলা যাবে না তাই কেউ আট রেখাত করবে তিন রেখাত বেঁধে সহ এটা উত্তম কেউ মাঝে মাঝে একটু কম বেশি করে পড়বে এটা তার জন্য জায়েন্ট হবে ইনশাআল্লাহ তবে লিমিট করে নেওয়া বিষ এটাতে একটু সমস্যা আছেই তাতে সেটা মক্কায় পড়া হোক আর অন্য জায়গায় পড়া লাস্ট কথা হলো এই যে বিষয়টা হলো শেষ পর্যন্ত সমাধান এরকম যে একটা হলো উত্তম আর একটা হলো চলবে একটা হলো কি উত্তম আর একটা হলো চলবে যেমন মনে করেন আপনাকে যদি খাসির গস্ত আর ভাত দেওয়া হয় আর একদিকে ডাল আর আলু সারা দেওয়া হয় আর একদিকে ডালও না শুধু আলু সারা দেওয়া হয় তো এবার আপনি কি করবেন বললেন আলু তো চলবে